আমার মনটা সপে দিয়েছি শুধু যে তোমায় আমার প্রাণটা সপে দিয়েছি শুধু যে তোমায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় মনটা সপে দিয়েছি শুধু যে তোমায় আমার প্রাণটা সপে দিয়েছি শুধু যে তোমায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসা তোমার প্রেমে অন্ধ আমি তোমারি ভালোবাসা দিন কাটে না রাত কাটে না তোমায় বাবার আশায় তুমি শুধু তুমি আছো এই মনির কাবায় দিন কাটে না রাত কাটে না তোমায় বাবার আশায় তুমি শুধু তুমি আছো এই মনির কাবায় দিন কাটে না রাত কাটে না তোমায় বাবার আশায় তুমি শুধু তুমি আছো এই মনির কাবায় প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় মনটা সপে দিয়েছি শুধু যে তোমায় আমার প্রাণটা সপে দিয়েছি শুধু যে তোমায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় কোথায় তুমি লুকিয়ে থাকো আপন কুদরতে তোমার খেলা তোমার লীলা কেউ পারে না বুঝিতে কোথায় তুমি লুকিয়ে থাকো আপন কুদরতে তোমার খেলা তোমার লীলা কেউ পারে না বুঝিতে কোথায় তুমি লুকিয়ে থাকো আপন কুদরতে তোমার খেলা তোমার লীলা কেউ পারে না বুঝিতে তোমার নূরে পাগল মনটা মিশে যেতে চায় তোমারই ভালোবাসায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় মনটা সপে দিয়েছি শুধু যে তোমায় আমার প্রাণটা সপে দিয়েছি শুধু যে তোমায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় একুল উকুল চাই না দুকুল চাই শুধু তোমায় তুমি বিনে মিছে সব শিখিলে ধরায় একুল উকুল চাই না দুকুল চাই শুধু তোমায় তুমি বিনে মিছে সব শিখিলে ধরায় একুল উকুল চাই না দুকুল চাই শুধু তোমায় তুমি বিনে মিছে সব শিখিলে ধরায় তোকে নদী বহে আমার তোমায় পাবার আশায় তোকে প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় মনটা সপে দিয়েছি শুধু যে তোমায় আমার প্রাণটা সপে দিয়েছি শুধু যে তোমায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় মনটা সপে দিয়েছি শুধু যে তোমায় আমার প্রাণটা সপে দিয়েছি শুধু যে তোমায় ভালোবাসায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় তোমার প্রেমে অন্ধ আমি তোমারই ভালোবাসায় শাহ মাদিনা সুস্থ সংস্কৃতির অঙ্গীকার সুস্থ সংস্কৃতির অঙ্গীকার